আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে দেখেছি সফরে ব্যস্ততার কারণে তিনি মাগরীবের সালাত বিলম্বিত করেছেন এমনকি মাগরীব ও ঈশার সালাত একত্রে আদায় করেছেন সালিম রহমতুল্লা আলহী বলেন আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তাল্লাহ্ন সফরের ব্যস্ততার সময় এরকমই করতেন